পাখির গানে গানে কার নাম শুনি কার নামে দেয় নদী কল কল ধনি পাখির গানে গানে কার নাম শুনি কার নামে দেয় নদী কল কল ধনি পাখির গানে গানে কার নাম শুনি কার নামে দেয় নদী কল কল ধনি কার নামে জোনাকিরা আলো দিয়ে যান পাখ পাখালিরা পরে কার কলতান কার নামে জোনাকিরা আলো দিয়ে যান পাক পাখালিরা করে কার কলতান কার নামে জোনাকিরা আলো দিয়ে যান পাক পাখালিরা করে কার কলতান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান সে যে আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান সে যে আল্লাহ মহান পাখির গানে গানে কার নাম শুনি কার নামে দেয় নদী কল কল ধ্বনি পাখির গানে গানে কার নাম শুনি কার নামে দেয় নদী কল কল ধ্বনি কার নামে জোনাকিরা আলো দিয়ে যান পাক পাখালিরা করে কার কলতাম কার নামে জোনাকিরা আলো দিয়ে যান পাক পাখালিরা করে কার কলতাম আল্লাহ মহা মহান আল্লাহ মহান আল্লাহ মহান সে যে আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান সে যে আল্লাহ মহান সূর্যি মামা ওঠে দূর আকাশে আলো ভরে দেয় পৃথিবীতে সূর্যি মামা ওঠে দূর আকাশে আলো ভরে দেয় পৃথিবীতে সূর্যি মামা ওঠে দূর আকাশে আলো ভরে দেয় পৃথিবীতে সূর্যি মামা বলো কি দিয়েছে এত কিছু বলো কার বোদান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান সে যে আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান সে যে আল্লাহ মহান পাখির গানে গানে কার নাম শুনি কার নামে দেয় নদী কল কল ধ্বনি পাখির গানে গানে কার নাম শুনি কার নামে দেয় নদী কল কল ধ্বনি কার নামে জোনাকিরা আলো দিয়ে যান পাখ পাখালিরা করে কার তান কার নামে জোনাকিরা আলো দিয়ে যান পাখ পাখালিরা করে কার তান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান সে যে আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান সে যে আল্লাহ মহান রাতে তাকিয়ে দেখো দূর আকাশে চাঁদের কোলে ওগো তারারা হাসে রাতে তাকিয়ে দেখো দূর আকাশে চাঁদের কোলে রাতে তাকিয়ে দেখো দূর আকাশে চাঁদের কোলে তারারা হাসে চাঁদের কোলে রই মিষ্টি হাসি ভোরের পাখি বল গায় কার গান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান সে যে আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান সে যে আল্লাহ মহান পাখির গানে গানে কার নাম শুনি কার নামে দেয় নদী কল কল ধনি পাখির গানে গানে কার নাম শুনি কার নামে দেয় নদী কল কল ধনি কার নামে জোনাকিরা আলো দিয়ে যান পাখ পাখালিরা করে কার কলতান কার নামে জোনাকিরা আলো দিয়ে যান খালিরা করে কার কলতা আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান সে যে আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান সে যে আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান সে যে আল্লাহ মহান আল্লাহ মহান